بسم الله الله الرحمن الرحيم إن الحمد لله نحمده من يهده فلا فلا مزل له ومن يجلل هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله الله وخير الهدى هدى محمد صلى عليه وسلم وشر الأمور محدثتها وكل وكل وكل محدثة بدعة بدعة زلالة زلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم سنوذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اے جا ماتا انسان اور قبر ہو بالغدوت غد وت من اہل الجنہ فمن اہل الجنہ و انکان من اہل النار فمن اہل النار سما يقال هذا مقعدك یوم يبعث اصو يوم یوم القیامہ البخاری مسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলহিহাসাল্লাম আজ জুমার খোদ্বাই সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হালাতুল কাবর কবরের অবস্থা কবরের অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ মানুষের জীবনে যেসব বিষয়গুলি খুব বেশি স্মরণ রাখা প্রয়োজন তার একটি বেশি স্মরণ রাখা প্রয়োজন হচ্ছে কবর রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেন ফাকসুর জিকরা হাজিমিল্লাজাতিল মত তোমরা ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের স্বাদকে কেটে দেয় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বাদ থাকে একজন ভ্যান চালকের স্বাদ থাকে ভ্যানটা ভালো করতে হবে একজন জমিদারের সাদ থাকে আরও কিছু জমি বাড়াতে হবে প্রত্যেকটা মানুষ যা যে যেটা করে সেই বিষয়ে ও যা ভাবে সেটাই হলো মানুষের সাদ মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের পরিকল্পনা আর এই মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা কেটে দেয় সেটাই হলো মরণ আর সেটাই হলো কবর এই কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ বিষয়টিকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন তিনি সকাল সন্ধ্যায় কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন কবর বলতে বাড়ির পিছন দিকে বা নির্ধারিত কবরস্থানে একটি গর্তের নাম নয় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা নির্ধারিত সময় রয়েছে যাকে বলা হয় আলামে বারজাক আত্মার জগৎ এই সময়টার নাম হচ্ছে কবর কবর বলতে যদি কবরস্থান ধরে নি কবর বলতে যদি বাড়ির পিছন দিকের সে গর্ত ধরে নি তাহলে যাদেরকে বাঘে খেলো তার কবর কোথায় যদি সেটাই হয় তাহলে যারা পানিতে ডুবে হারিয়ে গেল তার কবরটা কোথায় যদি তাই হয় তাহলে যারা পুড়ে ছায় হয়ে গেল তার কবর কোথায় অতএব কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ একটা দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর এটাকে বলা হয় আত্মার জগৎ কবরের শাস্তি বলতে ঠিক এই রূপ যে ঘুমের ঘরে ভালো মন্দ অবস্থা দেখা যেমন আপনি জাগ্রত অবস্থায় পাশে বসে আছেন আর আপনার বন্ধু ঘুমিয়ে আছে সে ঘুমের ঘরে দেখছে গোখরা গমা সাপ তাকে তাড়া দিয়েছে সে চিৎকার করছে আর ছুটে যাচ্ছে আপনি তার শরীর দিকে লক্ষ্য করছেন ও যেন কেমন কেমন করে আপনি কিন্তু সাপ দেখতে পাচ্ছেন না ও সাপ দেখতেও পাচ্ছে ভয়ও পাচ্ছে আপনি পাশে বসে আছেন কিন্তু আপনি সাপ দেখতে পাচ্ছেন না কবরের শাস্তি এই রূপ কবরের শাস্তি এটা চূড়ান্ত তবে মানুষ ইচ্ছা করলে তা দেখতে পাবে না এই জন্যই আমরা বলে থাকি আমরা বিভিন্ন সময়ে কাগজে ছাপা দেখেছি যে সৌদি আরবের জনৈক ব্যক্তি কবর খনন করে দেখলেন একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে এই কথা একেবারেই মিথ্যে ঠিক অনুরূপী আপনারা সিডি ক্যাসেটের মাধ্যমে বাড়িতে কবরের শাস্তি দেখবেন এটাও মিথ্যে মানুষ কবরের শাস্তিকে ধারণ করতে পারে না এটা মানুষের জন্য অসম্ভব এ ব্যাপারে আল্লাহ তালা বলেন সানুয়াজ্জেবহুম্মার রাতায়ন অচিরে আমি মানুষকে দুইবার শাস্তি দিব একবার কবরে দিব একবার জাহান নামে দিব এই কথা তিনি আবার বলছেন সুমাইরদ্দুনা আদাবিন আজিম অতপর তাকে একটা বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব কবরে একটা শাস্তি আছে তারপরে একটা বড় শাস্তি আছে সেটা হলো কবর এই জন্য আমরা মাঝে মধ্যে অবগত হয়েছি কবর যত জটিল কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন জাহান্নাম কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কবর কেমন জায়গা এরপরেও প্রাণপণে চেষ্টা করব রাসুল সাল্লাহ আলি সাল্লাম কবর সম্পর্কে কি বলেছেন আল্লাহ তালা অন্যত্রে বলেন আন্নার ইউরাদুন আলাইহা ফেরাউনের সদল বলের উপরে জাহান্নামকে পেশ করা হবে গুদো আসিয়া সকাল সন্ধ্যা এটা হলো কবরের শাস্তি সকাল সন্ধ্যা জাহান নামের শাস্তি পেশ করা হবে না কেন জাহান নামে কোনো সকাল সন্ধ্যা নেই জাহান নামে কোনো সকাল বিকাল নেই জাহান নামে কোনো রাত দিন নেই জাহান নামে শাস্তির কোনো অবকাশ নেই শাস্তির কোনো কমবেশ নেই যদি চো কবরও তাই আল্লাহ তালা বলছেন সকাল সন্ধে ফেরন এবং তার সদল বলের সামনে কবরের শাস্তিকে পেশ করা হবে এরপরে বলছেন আদখেলু আলা ফেরাউন আসাদ আজাব বিচারের মাঠে আল্লাহ তালা বলবেন তোমরা এই ফেরন এবং তার দল বলকে একটা কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও এর আগে আল্লাহ তালা বললেন যে ওর সামনে জাহান নামকে সকাল বিকাল পেশ করা হবে জাহান নামকে সকাল বিকাল পেশ করা হল কবরের শাস্তি বিচারের দিন আল্লাহ তালা বলবেন ফেরাম এবং তার সাথে যারা ছিল তাদের সকলকেই এই কঠিন শাস্তিতে প্রবেশ করাও সেটা হলো জাহান্নাম আল্লাহ তালা বলেন ইসব্বতুল্লাহ আল্লাদিন আমানবিল সাবেদ আল্লাহর দয়া ওই লোকের জন্য যারা যারাকে আল্লাহ তালা কবরে সঠিক উত্তর দেওয়ার ব্যাপারে স্থায়িত্ব করবেন কবরে কিছু জিজ্ঞাসা থাকে যা পূর্ব থেকে মানুষ জানে যে সেই জিজ্ঞাসাগুলি কি আল্লাহর পরীক্ষা একটা আশ্চর্য পরীক্ষা সেটা হলো যে বিষয়ে পরীক্ষা হবে তা আগে বলে দেওয়া হয় অথচ মানুষের জীবনে যে পরীক্ষাগুলি আসে ছাত্র জীবনে কোনো পরীক্ষা চাকরির ব্যাপারে তা কি পরীক্ষা হবে তা জানানো হয় না কিন্তু আল্লাহ তালা যে পরীক্ষা করবেন কবরে কি বিষয়ে করবেন তা আল্লাহ রসুল স্পষ্টভাবে বলেছেন এ ব্যাপারে আনাস রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্নাল আবদা এজাওজিয়াফি কাবরিহি নিশ্চয় মানুষকে যখন তার কবরে রাখা হয় অতাওয়াল্লাহ আনহ আসাবহু কবরে রেখে যখন মানুষগুলি কবরের পাশ থেকে সরে যায় কারানে আলিহিম তখন কবরবাসী তার জুতার শব্দ শুনতে পাই যে সে জুতা পায়ে দিয়ে আমার কবরের পাশ থেকে সরে গেল চলে গেল এই অবস্থাটা কেমন এটা মানুষকে বোঝানো যাবে না যেই সময়তে তার কবর থেকে কিছু বলার সুযোগ নেই কিছু করারও সুযোগ নেই তবে সে বুঝতে পারে যে চলে গেল ওরা তাহলে কি কবরের মানুষ কিছু বুঝতে পারে ওই সময়ে বুঝতে পারে বাকি সময়ে বুঝতে পারে না যে আমার পাশে কে আছে কবরের পাশে কে আছে কে আসলো কে গেল কিন্তু যখন রেখে মানুষ চলে যায় তখন কবরবাসী বুঝতে পারে ওই লোকটা বুঝতে পারে যে যারা আমাকে কবরে রাখতে এসেছিল তারা কবরে রেখে চলে গেল এরকম একটা বিশেষ সময় এসেছিল বদরের যুদ্ধে যেসব মোশরেক মারা গেছিল তাদেরকে একটা গর্তে টেনে ফেলে দিয়ে আল্লাহ রসুল বলেছিলেন তাদের সামনে শোনো যারা এই কালিবে বাদুর এই গর্তের মধ্যে পড়ে আছো তারাকে আমি বলছি তোমরা কি ওটা বুঝতে পেরেছ যেটা তোমাদের সাথে অদা করা হচ্ছিল আমি যে তোমাদের বলেছিলাম যে আমার কথা মেনে না নিলে তোমাদের কঠিন শাস্তি হবে এটা কি হচ্ছে এটা আল্লাহ রসুল ওই মরা লাশগুলির সামনে ওদের সাথে কথা বলছেন তখন উমার রাজি আল্লাহ তালানো বলছেন এটা কেমন কথা হলো আপনি মরা মানুষের সাথে কথা বলছেন মানে মরা মানুষ কথা বুঝে তখন আল্লাহ রসুল বলেন ওমর বলো কি তুমি তোমরা আমার কথা যেভাবে বুঝছো ওরা তার চেয়ে বেশি বুঝছে আমার কথা ওখানে তিনি এইভাবে বলেছেন ওমার তোমরা আমার কথা এখন যেভাবে বুঝছো এরা যারা পড়ে আছে এখানে তারা আমার কথা তার চেয়ে বেশি বুঝছে এই কথাটা কেন এই কথাটা আসলে মরা মানুষগুলিকে অপমান করার জন্য আর আপনাকে সচেতন করার জন্য ওদের জন্য অপমান আর আপনার জন্য সচেতন আপনি হুঁশিয়ার থাকেন কবর কিন্তু আপনার নিকটেই কবর বলতে মরার পরে যে জীবন আছে সেটা কবর বলতে আপনার বাড়ির পাশের কবর বা কবর স্থান নয় এটা যেন বুঝতে ভুল না হয় যেটা আপনার মনে পড়ে না যেটা রাত দিন মনে পড়া উচিত সুমাতাহুমালা কান শুনতে শুনতেই দুইজন ফেরেস্তা তার পাশে এসে উপস্থিত হন ফায়ুকে দানেহি তাকে উঠিয়ে বসান উঠিয়ে বসার অর্থ এই নয় যে গোটা শরীরটাকে ওই কবরে উঠিয়ে বসানো হয় এই কারণেই কি দেশের মানুষ মনে করে যে কবরটা এতটুক গর্ত হতে হবে নিচু হতে হবে যাতে করে লাশটা উঠে বসলে মাথাটা যেন উপরের ওই খড়ির সাথে বাঁশের সাথে ঠেকে না যায় এরকম হিসাব যদি মনে জেগে থাকে তাহলে এটা ঠিক নয় লাশ উঠে বসে না লাশটাকে উঠে বসানো হয় না ও বুঝতে পারে যে আমাকে উঠে বসানো হলো কেননা এখন আর দেহের সাথে কোনো কাজ নেই এখন তার আত্মার সাথে কাজ আত্মা বলতে যেটা আপনাকে আমি বুঝালাম স্বপ্নের মাধ্যমে যেটা ঘটে থাকে ব্যক্তি গোখরা গমা সাপ দেখে ছুটে যাচ্ছে আর বাপরে বারে করে চিৎকার করছে চিৎকার আপনি শুনতেও পাচ্ছেন তার শরীরটা কেমন কেমন করছে এটা আপনি দেখতেও পাচ্ছেন কিন্তু আপনি সাপ দেখতে পাচ্ছেন না ও ঠিকই দেখতে পাচ্ছে তাকে উঠে বসানোর পরে বলা হয় হালাম তারেফ আয়ুর রজুল হাজা তুমি কি বলতে পারো এ ব্যক্তি কে এ ব্যক্তি হলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সেখানে পেশ করা হয় অথবা পূর্বের জানা অনুপাতে তাকে বলা হয় তুমি কি এনাকে চিনো ফামাল মোমেন সে ব্যক্তি যদি বিশ্বাসী মোমেন হয় তাহলে সে বলবে ফায়াকুল সে বলবে আন্না আবদুল্লাহ রসুল হ্যাঁ জি হ্যাঁ তিনি হচ্ছেন আল্লাহর দাস আল্লাহর বান্দা এবং তার রাসুল এই কথা বলার পরেই ফেরেস্তা দুইজন বলেন অঞ্জেরেলা মাকা দেখা কাদা আবদাল নার এলাল জান্না ও যে তোমার জায়গাটার প্রতি একটু লক্ষ্য করো এই জায়গাটা তোমার ছিল এটা হলো জাহান নামের একটা অংশ তোমার এবাদতের কারণে তোমার তাসবি তাহলি ঝিকিরাজকারের কারণে তোমার এই জায়গাটা পরিবর্তন করে জান্নাত করা হয়েছে তুমি একটু লক্ষ্য করো ফাইয়ারা জামিয়ান ওই সময়তে কবর থেকে সে দুইটাই দেখতে পাবে বোখারি মুসলিম তাহলে বোঝা যাচ্ছে যে কবর মূলত মূলত জাহান্নাম আর কবরই মূলত জান্নাত কেননা ওই সময়তেই তাকে জাহান্নামও দেখানো হয় জান্নাতও দেখানো হয় যেহেতু ভালো মানুষ আগে পাপ করত তার পাপটা মুছে দিয়ে তাকে ভালো বলে গণ্য করা হয়েছে তাই তাকে জাহান্নামও দেখানো হবে পরে আবার জান্নাতও দেখানো হবে এবং বলা হবে যে ওই মন্দটা পরিবর্তন করে তোমার জন্য ভালোটা করা হয়েছে অমল মুনাফেকল কাফের যারা মোনাফেক কাফের মোনাফেক মানে মুখে মুসলমান কাজে অমুসলিম আপনার এরকম মনে হয় না অনেক সময় তো মনে হয় যে আপনাকে মসজিদে মনে হয় যে আপনি পরিবর্তন হয়ে গেছেন মসজিদ থেকে বের হওয়ার পরই দেখা যায় যে যা ছিলাম তাই এখনো আপনার বাড়িতে ঢুকলে ছবি মূর্তি ঠিকই দেখা যায় দাড়ি চাঁচার গতি ঠিকই আছে বউ বাজারে ঠিকই ঘুরে মানে এগুলো কাকে দেখাতে চাচ্ছেন কি বুঝ জি মানে কি বুঝাতে চাচ্ছেন কাকে আপনি নিজেকে বুঝান জাতি আপনার এটা দেখতে চায় না বিচারের মাঠ এটা আপনার দেখতে চায় না আল্লাহ এটা দেখতে চান না নবী এটা দেখতে চান না নিজের ভুল নিজেকে দেখান অন্য কেউ দেখবে না দেখে লাভও হবে না শফিকুল ইসলাম জাগরণী জাগরণীতে বলে যে লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবরটা সোনা দিয়ে বানিয়েও বাপের কোনো উপকার করা যাবে না এটা ভুল সিদ্ধান্ত মানুষের হাতে কোনো সুযোগ নেই মানুষের হাতে কোনো সুযোগ নেই অমল মুনাফেকল কাফের সে যদি মুনাফেক হয় কাফের হয় তাহলে তাকে বলা হবে হাল তাদের মানু তুমি কি বলতে পারো সে কে সে বলবে লাদ্রি আমি ওটা বলতে পারছি না কুন্ত আকুল ও মায়াকুলুন আমি বলতাম মানুষে যা বলে আমি বলতাম তিনি নাকি মোহাম্মদ তিনি নাকি নবী দাবি করেছেন এরকম মানুষে বলতো সেটা আমিও বলতাম তখন তাকে বলা হবে লা দাঁড়াইতা লা তালাইতা ও বিবেচনাও করো না অনুসরণও বুঝো না তাহলে বিচারের মাঠে আবার কবরে বলা হবে যে বিবেচনাও করো না অনুসরণও করো না বিবেচনা করে নিজে ওই ঠিক পথ বাছাই করতে হবে যদি বিবেচনা করে নিজে ঠিক পথ বাছাই করতে না পারি তাহলে সমাজে যাদেরকে ভালো মানুষ পরহেজগার মানুষ বলা হচ্ছে তাদের পিছনে পিছনে চলতে হবে এই কথাই কবরে বলা হবে যখনও বলবে আমি বলতে পারছি না কিন্তু আকলো মায়া নাস আমি তার ব্যাপারে বলতাম মানুষে যা বলে তখন তাকে বলা হবে লাভ দাঁড়াইতা আল্লাহ তালাইতা বিবেচনাও করনি অনুসরণও করনি বিবেচনা করনি অনুসরণও করনি প্রত্যেক এটা মানুষের বিবেচনার একান্ত জরুরি পাগল মানুষের কোনো বিচার হবে না পাগল মানুষের আল্লাহ এবং আল্লাহ রাসুল কোনো দাম দেন না যার বুদ্ধি কম তারও দাম নেই ও এতটুকু আপনার কাছে হক রাখে যে আপনি তাকে ধাক্কা দিবেন না অপমান করবেন না যারা চিন্তাশীল মানুষ তাদেরই ইসলাম মূল্যায়ন করে বার বার যেখানে সেখানে আল্লাহ তালা বলছেন তোমরা কেন চিন্তা করো না তোমরা কেন বিবেককে পরিচর্চা করো না কেন তোমরা চর্চা করো না কেন তোমরা চর্চা করো না কেন তোমরা বিবেককে চর্চা করো না হাজারো হাজার বার বলছেন আল্লাহ তালা কোরআনে তাহলে বিবেকবানের প্রয়োজন মনে করছেন আল্লাহ আল্লাহ রাসুল যে বিবেক দিয়ে সে কাজ নেবে ওই কথাটাই কবরে ফেরেস্তা বলছেন যে তুমি বিবেচনাও করনি অনুসরণও করনি এই কথা বলতে বলতেই ফা ইদ রে মাতা রেখা তাকে হাতুড় দিয়ে মারা হবে যার বাতান একবার মারলেই সে চিৎকার শুরু করবে রাসুল সাল্লাম বলছেন তাকে যখন মারা হবে তখন তার আশেপাশে যা কিছু আছে সবকিছুই শুনতে পাবে তবে মানুষ এবং জিন শুনতে পাবে না সে এত জোরে চিৎকার করবে সারা বিশাল পৃথিবীতে যা কিছু আছে জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছুই তার চিৎকার শুনতে পাবে তবে মানুষ এবং জিন শুনতে পাবে না বোখারি মুসলিম এটা একটা একটা হাদিস থেকে আপনার সামনে আমি কবরের অবস্থা পেশ করছিলাম আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন এয়া মাতাল ইনসান ওরে যা আলাইহ কবরহু বিল হুদবেলা সাল যখনই মানুষ মারা যায় তাকে কবরে রাখা হয় তখন সকাল সন্ধ্যা তার সামনে জাহান্নামকে পেশ করা হয় জান্নাতকে পেশ করা হয় ফাইনকান আমি নাহালিনার ফামিন আহলিনার সে যদি জাহান্নামি হয় তাহলে তার সামনে সকালে বিকালে জাহান্নাম পেশ করা হয় ফাইন আমি নাহালিল জান্না সে যদি জান্নাতি হয় তাহলে সকাল বিকাল তার সামনে জান্নাতকে পেশ করা হয় আর বলা হয় যে হাজামা কাদোকা এটা হচ্ছে তোমার স্থান যেদিন বিচার হবে সেদিন তুমি এই স্থানে চলে আসবে এই পর্যন্ত ফেরেস্তা বলতে থাকেন প্রতিদিন সকাল সন্ধ্যা তাহলে ও কবরে বুঝতে পারে যে সকাল সন্ধ্যা এখন সকাল এখন বিকেল সেটা কেমন আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল এইভাবে বলেছেন এইভাবে পেশ করলাম যে দিনের দুই অংশে তার সামনে জাহান্নাম এবং জান্নাত পেশ করা হয় এবং বলা হয় এটা হচ্ছে তোমার জায়গা তুমি এখানে চলে আসবে বিচারের দিন আয়েশা রাজি আল্লাহ তালা তালানহা বলেন আন্না এহুদিয়াতান দাখালা তালায়হা একদা এক এহুদি মহিলা আয়েশার কাছে প্রবেশ করল আয়েশার কাছে প্রবেশ করে জাকারাত আদাবাল কাবরে সে মহিলা কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞা আলোচনা করল আলোচনাতে মহিলা বলল যে আদাকিল্লাহ মিন আদাবিল কাবর তোমাকে আল্লাহ তালা কবরের শাস্তি থেকে রক্ষা করুক এইভাবে বোখারি মুসলিমে এসেছে আর যখন এই হাদিসটা আহমাদে এসেছে তখন ওই মহিলা এসে তার কাছে খেতে চাইল বলল যে আত এমনি তো আমান তুমি আমাকে কিছু খাদ্য প্রদান করো কর আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে তখন আহমাদ গ্রন্থে এসেছে আয়সা তাকে আটকিয়ে দিলেন এই তুমি থামো তুমি এখান থেকে যেতে পাবো না এরপরে আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন কবরের শাস্তি সম্পর্কে বাড়িতে ঢুকতেই তাহলে যখন ইয়াহুদে মহিলা আয়েশার নিকটে গেছিল তখন রসুল বাড়িতে ছিলেন না তাই তাকে আটকিয়ে রাখলেন আটকে রাখার পরে যখন রাসুল বাড়িতে ঢোকলেন তখন আয়েসারাজি আল্লাহ বলছেন হাল আলিম তা মাসা আলিম আপনি কি জানেন এহুদি মহিলা কি জিজ্ঞাসা করছে তখন আল্লাহ রসুল বলছেন যে এহুদি মহিলা কি জিজ্ঞাসা করছে তখন আয়েসা বললেন যে ও কবরের শাস্তি সম্পর্কে বাঁচার কথা বলছে আমাকে এর বিনিময়ে খেতে চাচ্ছে কি কবরের শাস্তি সত্য তখন আল্লাহ রসুল বলেন নাম এই নাম কথাটা বলেই ফাঁকামা আল্লাহ রসুল তাৎক্ষণিক দাঁড়িয়ে গেলেন অরাফায়া দায় দা তারপরে দুই হাত উঠিয়ে দীর্ঘ সময় ধরে প্রার্থনা করতে লাগলেন এ হাদিসটা হুবহু দেখতে চাইলে বের হওয়ার সময় ওই বইটা নিতে হবে মরণ একদিন আসবেই ওই বইয়ে কবরের শাস্তি যখন এসেছে তখন এ হাদিসটা দেওয়া আছে বোখারি মুসলিমের বর্ণনায় এই পর্যন্ত নেই বোখারি মুসলিমের বর্ণনায় আছে যে ওই এহুদি মহিলা এখানে আর একটা কথা যে দিনের ব্যাপারে সঠিক কি বেঠিক এটা আয়সা নিশ্চিত না হওয়ার কারণে তাকে আটকে রাখলেন একজন হুজুর ধর্মের কথা বললে আপনাকে মেনে নিতে হবে এটা কে বলল পিতা মারা গেছে সেই জন্য হুজুরকে দাওয়াত দিয়ে কোরআন পড়িয়ে বক্সে দিলেন জিজ্ঞাসা করা যায় না দেখেন আয়েশা মহিলাকে আটকে রেখেছে এই তুমি এখান থেকে যেতে পাবা না যতক্ষণ পর্যন্ত রাসুল ন্যায় এসেছেন আমি বিষয়টি না জিজ্ঞাসা করেছি ততক্ষণ পর্যন্ত তোমার এখান থেকে যাওয়া হবে না কথা যদি সত্য না হয় তাহলে শাস্তি হবে আর উমার রাজি আল্লাহ তালানহর যদি যুগ হতো তাহলে আপনার এ দেশের শতকরা পঞ্চান্ন জন পঁচানব্বই জন আলেমের সবার জেল হতো কেউ বাইরে থাকতো না আর যদি উমারের যুগ হতো তাহলে রাস্তাঘাটে যত হুজুর দেখছেন সবাই জেলে থাকতো বাইরে কেউ থাকতো না আর বিচার যাদের অন্যায় তাদের বিচারের সময় থাকতো তিন দিন তিন দিনে বিচার শেষ হয়ে যেত অথচ আপনার বিচার চলছে ৩০ বছর থেকে মানে কোন শিক্ষিত মানুষই নেই দেশে আপনার জমি জায়গার বিচার চরে চল্লিশ বছর যাবত বলেন তো এই জমি কে ভোগ করবে ওই বেহেস্তি যাওয়ার ওই কথাই হলো যে একজন মহিলার স্বামী হারিয়ে গেছে তো স্বামীর জন্য মহিলা কতদিন অপেক্ষা করবে তো বেহেস্তি যাওয়ার লিখা আছে নব্বই বছর আমরা ধরে নিতে পারি দশ বছরে বিবাহ হয়েছে একটা কথার কথা এখন অপেক্ষা করলো নব্বই বছর একশো বছর হলো বলেন তো এখন মহিলা কোথায় বিবাহ বসবে ধর্মকে না মেনে চললে যা হয় আনহা তাকে ঠেকিয়ে রাখলেন এই গতি আপনারও আসতে হবে নইলে জাতির সামনে সঠিক পেশ করা কঠিন আছে রূপক কাহিনী হলো মানুষের ধর্ম মিথ্যা কাহিনী হলো মানুষের ধর্ম মানুষ নিজ কলমে ধর্মের নামে বিষাদ সিন্ধু লেখে আশ্চর্য শতকরা নব্বই পার্সেন্ট কথাই মিথ্যে আরো এরকম হাজারো বই আছে যার চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট মিথ্যে এমনিতে লিখে রেখেছে যে একজন মহিলা তার বাচ্চাকে আহ বাচ্চা প্রসাব হয়েছে এরকম মহিলা যদি ঘর ঝাড়ু দেয় আর জিকির করে তাহলে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সময় নেকি পাবে কত যে শরীয়ত বহির্ভূত কথা লেখা আছে এটা ঠেকাবে কে একটু মনে রাখেন তো এই কথাটা যে আয়েসা মহিলাকে ঠেকিয়ে দিলেন এই থামো আল্লাহ রাসুল আসবেন তোমার বিষয়টি জিজ্ঞাসা করব তারপরে এখানে এসেছে আয়েসা রাজি আল্লাহ কাবরে আল্লাহ রসুলকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন রসুল না তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ ঠিক কবরের শাস্তি সত্য এরপরে আয়সার জিয়াল্লাহ তালা আনহা বলেন মা রায়তু রসুল আল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাতান কাত্ত ইল্লা তাওয়াদা মিনহু এরপরে আমি দেখিনি কোনোদিন আল্লাহ রসুলকে সলাত আদায় করতে যে তিনি সলাত আদায় করলেন আর কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন না এরকম কোনোদিন ঘটেনি এরপর থেকে আমি প্রতিদিনই সব সময়তেই আমি আল্লাহ রসুলকে দেখেছি তিনি সলাত আদায় করলে সালামের পূর্বে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন আল্লাহ এমনি অজবেকমিন আদাবে অজবেকমিন আদাবিল কাবর হে আল্লাহ আমি তোমার কাছে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি বলেন কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লে হায়তে বানি নাজ্জার বায়না রসুল্লাহ সাল্লাম হায়েতে বানি নাজ্জার একদা রসুল বানু নাজ্জারের বাগানে ছিলেন কোন কোন সময় স্বাভাবিকভাবে বিকেলে কারো কারো বাগানে তিনি যেতেন কেউ দাওয়াত দিয়েও নিয়ে যেতেন তো একদা তিনি বানুনাজ্জারের বাগানে ছিলেন আল্লাহ বাগলাতিন লাহু একটা খচ্চরের উপরে উঠে তিনি একটা খচ্চরের উপরে উঠে আছেন আর বাগানে তিনি চলছেন অনাহানু মাহু আমরাও তার সাথে আছি ঈদ হাদাত বেহি অতঙ্কি হঠাৎ খচ্চরটা লাভ দিয়ে উঠল মনে হলো যেন খচ্চরটা তার পিঠের উপর থেকে আল্লাহ রসুলকে মাটিতে ফেলে দিবে এইভাবে হঠাৎ লাভ দিয়ে উঠেছে আল্লাহ রসুল অনেক সময় ওই গাধার খচ্চর উপর থেকে পড়েও গেছেন বড় মানুষের ঘটনা ঘটে না এটা আবার ভুল বুঝবেন না বোখারে মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসুল এক গাধার উপরে আছেন এক ঘোড়ার উপরে আছেন আর ওই ঘোড়ার উপরে তার স্ত্রী সাফিও আছেন আস্তে আস্তে এমন ভাবে ছিটকে উঠলো এটা গাধাটা ঘোড়াটা যে আল্লাহ রাসুল এবং হাফসা সাফিয়া সাথে সাথে পড়ে গেলেন তখন ওইখানে একজন সাহাবি তাড়াতাড়ি রাসুলের কাছে গেলেন তা আল্লাহ রাসুল বলছেন এখানে কেন এলে ওই সাফিয়ার অবস্থা দেখো তার অবস্থা কি তিনি বলছেন আমি কাপড়টা তার গায়ের উপরে চাপিয়ে দিয়ে তাকে অবস্থা থেকে উঠিয়ে ধরলাম নারী যদি এরকম বিপদে পড়ে তাহলে আপনি নিজেকে গুটিয়ে নিয়ে তার সুবিধা করবেন এটাই শরীয়ত বলে এটা বোখারি মুসলিমের হাদিস লাভ দিয়ে উঠো মনে হলো যেন গাধাটাকে পিঠ থেকে ফেলে দিবে এই পর্যন্ত অবস্থা হতে হতেই দেখছি ফায়েজা আকবর সিত্তা ও খামসা পাশে পাঁচটা বা ছয়টা কবর তার মানে ওই গাধা কবরের শাস্তি বুঝতে পেরে লাভ দিয়ে উঠেছে প্রাণী বুঝতে পারে যে কবরের শাস্তি হচ্ছে তখন আল্লাহ রসুল বলেন মায়ের আকবর এই কবরবাসী কে কেউ কি বলতে পারে কালারা জুলু নানা একজন বলল জি হ্যাঁ আমি এদেরকে চিনি এগুলি কাদের কবর তখন আল্লাহ রসুল বললেন শোনো ইন্না হাজ এহিম নিশ্চয় এই উম্মতকে মানুষকে কবরে পরীক্ষা করা হয় লাউলা দাওয়াতুল্লাহ লাসমা কম লাউলা তাদা ফানু যদি আমার এই আশঙ্কা না হতো যে তোমরা কবরে মানুষকেই রাখবা না আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা মানুষকে কবরে রাখবা না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেয় কিন্তু কবরের শাস্তি শুনিয়ে দিলে তোমরা নিজেরা মানুষকে কবরে রাখতে চাইবে না এজন্য আমি আর আল্লাহর কাছে দোয়া করছি না এবার কেমন মনে হচ্ছে তাহলে কবরের শাস্তি কেউ শুনতেই পারে না দেখতে পাওয়া তো বহু দূরের কথা কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না দেখতে পাওয়া তো বহু দূরের কথা আমার যদি এটা আশঙ্কা না হতো যে তোমরা মানুষকে কবরেই রাখবা না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিত এরপরে তিনি বলছেন যে সুম্মা আকবাল আলা এবার তিনি আমাদের মুখামুখি হলেন আমাদের মুখামুখি হয়ে বলছেন তাওয়াজুমিন আগাবিন নার তোমরা কবর জাহান নামের শাস্তি থেকে পরিত্রাণ চাও সাহাবিগণ বললেন নাউজুবিল্লাহ মিন আদাবিন নার আমরা জাহান নামের শাস্তি থেকে পরিত্রাণ চাই তিনি বললেন তাহমিন আদাবিল কবর তোমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাও আমরা বললাম নাউজুবিল্লাহমিন আজাবিন নার আজাবিল কবর আমরা কবরের শাস্তি থেকে আল্লাহ নিকটে বাঁচতে চাই এরপরে তিনি বললেন তাও আজমিনাল ফেতানে মা জাহারা মিন হমাবাতানা আমরা তোমরা ওইসব ফেতনা সমস্যা থেকে বাঁচতে চাও যেসব ফেতনা সমস্যা বের হয়ে গেছে আরো বের হবে সত্য কথা বুঝতে না পারলেও কতদূর সত্য এটা বুঝতে না পারলেও ঐশী যে তার বাপ মাকে হত্যা করলো তোর বাপ মাকে দৃশ্যটা দেখে আপনাকে কেমন লাগে ঐশীর অবস্থাটা কেমন লাগে আপনাকে যেটুকু আপনি শুনছেন কতদূর সত্য আর কতদূর মিথ্যা তো হয়তো বা কেউ জানে না এর পরেও যা প্রকাশ পাচ্ছে এটা কেমন এটার নাম ফেতনা যে আপনার অবস্থা ভোটের সময় একজন আর একজনকে জবে করে দিচ্ছে এটা নাম ফেতনা দেখতে পাচ্ছেন না একবারে আপনার ছেলে নিজের ঘরে মোবাইলে জেনা দেখতে পাচ্ছে নগদ জেনা একটা বাড়িতে চল্লিশটা রুম আছে তিরিশটা রুমে জেনা চর্চা হয় সারা রাত এটা নাম ফেতনা বাড়িতে ঢোকেন শহরে মোড়ে মোড়ে দেখেন শুধু খালি ছবি আর মূর্তি ছবি আর মূর্তি ছবি আর মূর্তি আস আশ্চর্য মানুষ ও আবার বলছে যে আমি খাঁটি আহলে হাদিস আশ্চর্য মূর্তি ঘরে ভর্তি হয়ে আছে বলছে যে আহলে হাদিসের মুনাফেক একটা একবারে নগদ মুনাফেক এর নাম ফেতনা আল্লাহর নবী বলছেন তাজমিনাল ফেতানে মা যাহারা মিনা হমাবাতানা যেসব ফেতনা প্রকাশ পেয়ে গেছে যেগুলো প্রকাশ পাবে এর থেকে পরিত্রাণ চাও তাহলে বোঝা যাচ্ছে যা সমস্যা বের হয়েছে আরো বের হবে অবস্থা খুব কঠিন আপনার অবস্থায় জানি না আপনার ছেলের অবস্থা কি হবে আপনার ছেলের অবস্থায় তার ছেলের অবস্থা কি হবে এটা আপনাকে ভাবতে হবে আর রাত দিন বলতে হবে তুমি আমাকে আমার পরবর্তী প্রজননকে বাঁচাও তুমি বাঁচাতে পারো তুমি সর্বশক্তিমান তোমাকে বিশ্বাস করি আমরা বললাম নাউজুবিল্লাহ মিনাল ফেতানে মাজার আমরা আল্লাহর নিকটে আশ্রয় চাই ওই সব ফেতনা থেকে যা প্রকাশ পেয়ে গেছে এবং যা প্রকাশ পাবে আমরা এসব দোয়া করলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে ইহকাল এবং পরকালের ফেতনা থেকে রক্ষা করুক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাইহে আল্লাহ বারিক আলাই আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এজা কবিরাল ইনসান যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় আতাহুমালা কানে তখন দুইজন ফেরেস্তা আসেন আশোয়াদানে রং কালো আজরা কানে রং নীল কেমন হলো রং কালো নীল তার মানে ভয়াবহ দুইজন ফেরেস্তা আসেন অন্য বর্ণনা এসেছে যে ইউকাইয়া ইউকাইয়াজ আলাইহে আম আসাম ওর সামনে দুইজন ফেরেস্তাকে নির্ধারণ করা হয় সেই ফেরেস্তা হচ্ছে কানে বধির আর চোখে অন্ধ এখন বোঝা গেল রং কালো আবার নীল অন্য বর্ণনায় বোঝা গেছে যে ও অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শোনে না তাহলে অন্তত আপনি দেখতে পাচ্ছেন যে তার রং কালো তার রং নীল আবার চোখে দেখে না আর কানেও শুনে না এটা আপনি আঁচ করছেন চোখে দেখে না কোথায় মারছে তার জানা নেই কানে শুনে না ব্যক্তি কত জোরে চিৎকার করছে সে বুঝে না হয়তোবা জড় বস্তু বুঝে কিন্তু ফেরেস্তা যিনি মারছেন তিনি বুঝেন না যে চিৎকার করছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এভাবে ব্যবস্থা করছেন দুইজন ফেরস্তা ইকল একজনের নাম হচ্ছে মনকার অলিল আখারা নাকির আর একজনের নাম হচ্ছে নাকির এটা আরবি শব্দ এই দুটাই শব্দের অর্থ হচ্ছে অপরিচিত তাহলে সব মিলে হলো এই যে দুইজন অপরিচিত মানুষ ফেরেস্তা ওই কবরে এসে উপস্থিত হবেন যার আকৃতি ভয়াবহ যাকে দেখেই ভয় লাগবে দুইজন এসেই এসেই জিজ্ঞাসা করবে যে হালতার ফাইও রজুলিন হাজা বলতে পারো এ ব্যক্তিকে ফায়াকুল আবদুল্লাহ রসুলহু তখনও বলবে জি হ্যাঁ আমি চিনি সে আল্লাহর বান্দা এবং তার রাসুল এরপরে বলবে আশাহাদ আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ওই কবরে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল ফায়াকুল ফায়াকুল আনে লাহু তখন দুইজন তাকে বলবে হ্যাঁ আমরা আগে থেকে জানতাম যে তুমি এটাই বলবে তাহলে এই যে ভালো মানুষ এই বিষয়টি দুইজন আগে জানা হয়ে গেছে হ্যাঁ, আমরা জানতাম যে তুমি বলবে এইটা বলার পরে এরপরে তার কবরটাকে প্রশস্ত করা হবে অফিরায়াতিন কবর প্রশস্ত করা হবে এখানে বলা হয়েছে সাবুন আমিন জেরা সাবুন জেরা আনমিন জেরাইন সত্তর গজ প্রশস্ত করা হবে অফিরায়াতিন মাদ্দাবাসারিহি তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে কবর তত প্রশস্ত করা হবে ওয়াইলম্বরলাহু কাবরহু এরপরে তার কবরটিকে আলোকিত করা হবে তাহলে কবর অন্ধকার একটু পরে বলছি তাহলে কবর অন্ধকার তার কবরকে আলোকিত করা হবে তার কবরকে প্রশস্ত করা হবে এর পরে তাকে বলা হবে নাম ঘুমিয়ে পড়ো ফায়াকুল তখন বলবে আর চেলা হালি বিরহম জি না আমি ঘুমাবো না আমার অবস্থা খুব ভালো আমি এখন পরিবারে ফিরে যেতে চাচ্ছি আমি পরিবারে ফিরে গিয়ে আমার অবস্থা তাদের বলে দিব তখন ফেরেস্তা দুইজন বলবেন নাম কানাউমতিলারুসে আল্লাহ আরে বলো কি তুমি তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের দুলহা ঘুমার মতো যাকে কেউ জাগায় নে শুধু তার স্ত্রী ছাড়া এই ভাষাটা আল্লাহ রসুল বললেন নাম কানাউমতিল সে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের জামাই ঘুমার মতো যাকে কেউ জাগায় নে তার নিজ স্ত্রী ছাড়া সেদিন শাশুড়ি যায় নে সেদিন শ্বশুর যায় নে যদি চ আমাদের নোংরা দেশে সেলিকা যেতেও পারে হ্যাঁ। মানে ও মনে করছে যে বউ যতখানি সেলিকা তার চেয়ে অনেক বেশি কাছে কেন বাপ মা শ্বশুর শাশুড়ি কেউ প্রকৃত মুসলমান নয় সবাই অমুসলিমের কাছাকাছি এটা হতে পারে আল্লাহ রাসুল বলছেন যে নামকা নৌমা তিলা তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের জামায় ঘুমার মতো যাকে কেউ জাগায় না তার নিজ স্ত্রী ছাড়া তার অতীব প্রিয় ব্যক্তি ছাড়া কেউ তাকে জাগায় না এইভাবে ঘুমিয়ে যাও এলা কেমা বিচারের দিন পর্যন্ত ঘুমাও তাহলে ভালো মানুষ এক ঘুমে কে আমার কি বুঝলেন এবার ভালো মানুষের ফল দেখেন তাহলে ভালো মানুষ এক ঘুমে কেয়ামাত ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমার মতো জামাই ঘুমিয়ে আছে সুন্দর করে ঘর সাজানো হয়েছে কি দিয়ে বুঝায় আপনাকে শরীয়ত কেমন অমল মুনাফেকল কাফের ও যদি মুনাফেক কাফের হয় ফাইকালাহুমা কোন যাতে কোনো ফেহাজার রাজুলে তখন বলা হবে তাকে বলো তো দেখি মোহাম্মদকে একবার এখন পর্যন্ত আলোচনা আসলো না যে বলো তো দেখি আবু হানিফাকে একবার বলা হচ্ছে না বলো তো দেখি ইমাম শাফিকে একবার বলা হচ্ছে না যে বলো তো দেখি ইমাম মাহমুদিন হাম্বালকে ধিক আপনার জীবনে আপনি পরিচয় দেন কেন তার বলতে পারেন না যে আমি মুসলিম পাঁচ অক্ত সলা তাদাই করি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে এ দেখেন মা কুন্দ ফি হাজার রাজুলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে তুমি কি বলো জি না আমি কিছু বলতে পারছি না মানুষ যা বলে তাই আমি বলতাম এই পর্যন্ত তার বলতে না বলতে ওখানে তো মায়ের কথা বলা হলো আর এখানে বলা হচ্ছে যে ফেরেস্তা দুইজন বলবেন কবরকে যে কবর তোমরা এখন জমা হয়ে যাও ইলতায়ামি আলাই হে ওর উপরে তুমি এখন জমা হয়ে যাও ফাইয়ালতাম হে কবর তখন জমা হয়ে যাবে আর ভিতরে ফাঁক থাকবে না তখন তার ডানের হাড় বামে চলে যাবে বামের হাড় ডানে চলে যাবে অফিরেওয়ায়াতিন বর্ণনা রয়েছে যে কাবরহু তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে যে ডান দিকের হাড় বামে চলে যাবে বাম দিকের হাড় ডানে চলে যাবে সেটাও বুঝতে পারবে ওয়াজ রাবেন লজরাবে বেহা জাবান আল্লাহ সরা তোরাব ওই হাতুর দিয়ে মারা হবে যে হাতুর দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে এই কথা আল্লাহ রসুল বলছেন যে বড় থেকে বড় পাহাড়ে যদি মারা হয় তাহলে তা ধুলা হয়ে যাবে এই হাতুর দিয়ে তাকে মারতে থাকবে এলাই অমিল কেমা বিচারের দিন পর্যন্ত আবার আত্মা দেওয়া হবে আবার মারা হবে আবার আত্মা দেওয়া হবে আবার মারা হবে আবার আত্মা দেওয়া হবে আবার মারা হবে ইলাইমিল কেয়ামা বিচারের দিন পর্যন্ত উসমান রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি হোসাল্লামের কথা তিনি বলছেন এজা ওবেরা আহাদুন ফায়াকুম আলাইহে যখন কোনো ব্যক্তিকে কবর দেওয়া হতো তখন তিনি কবরের পাশে দাঁড়াতেন অন্য এক বর্ণনা এসেছে এজা ওয়াকাফা উসমান রাজি আল্লাহ তালানা কাবরিন যখন উসমান রাজি আল্লাহ তালান কোনো কবরের পাশে দাঁড়াতেন এ বলল তো তিনি কাঁদতেন এমন ভাবে কাঁদতেন যে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে তার দাড়ির উপর দিয়ে বহে প্রবাহিত হয়ে পড়ত ফাইকরলাহ তাকে বলা হতো তাজ করুন জাহান্নামাল জান্নাত উসমান আপনি জাহান নামের কথা বলেন জান্নাতের কথা বলেন কিন্তু এমন তো কাঁদেন না এই কবরের পাশে দাঁড়ালে যেমন কাঁদেন তখন উসমান রাজি আল্লাহ বললেন দেখেন রাসুল সাল্লাম বলেছেন কবর আউল মান মানজেল মিন মানাজেল আখেরা ফাই নাজা ফা বাদ ফা বাদ আসাদ্য মানুষের মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর যদি মানুষ কবরে বেঁচে যাই এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে যদি মানুষ কবরে বাঁচতে না পারে এরপরে যত স্তর আছে সবারও জটিল কঠিন হয়ে যাবে এটা আমার মরার পরে প্রথম বিপদ এই জন্য কবরের পাশে দাঁড়ালে আমার চোখের পানি থামে না মানুষের একটা জীবনের বিবরণ আপনার সামনে পেশ করছি কবরের পাশে দাঁড়ালে আমার চোখের পানি থামে না এই জন্য এই জন্যই বলা হয় কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন জাহান্নাম যত কঠিন কেয়ামাত তার চেয়ে একটু কম কেয়ামত যত কঠিন কবর তার চেয়ে একটু কম আল্লাহ রসুল বলছেন মারা আয়ত মানজান কাতল কাবরা আফজামিন হো আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর ফায়াকুল কবর তাই কাবর বলে আনা বাইতুল ওয়াহাদা আমি হচ্ছি একক ঘর একটা কবরে যদি একশো জন রাখা হয় আর একজন বুঝতে পারবে না যে আমার পাশে কে আছে কবর নিজে নিজে বিবরণ দেয় আমি হচ্ছি এককের ঘর আনা বাইতুল গোরবা আমি অপরিচিত ঘর আমার সাথে কারো পরিচয় চলে না আমার এখানে কারো বন্ধুত্ব চলে না আমি হচ্ছি অপরিচিত ঘর আনা তো দুধ আমি হচ্ছি পোঁকার ঘর এখানে সাপ ব্যাং পোঁকা থাকে পোঁকা ওই লোকটাকে কেটে কেটে খায় আমি হচ্ছি পোঁকার ঘর আনা তো জুলমা আমি হচ্ছে অন্ধকার ঘর গোটা ঘরটাই অন্ধকার যদি মানুষ ভালো হয় তাহলে এটা আলো করা হবে আর যদি ভালো না হয় তাহলে সেটা আলো করা হবে না কবর খুব জটিল কবর খুব কঠিন আপনাকে কবরের পূর্ব মুহূর্তের বিষয়টি আবারও স্মরণ করাই জানাজা একদা রাসুলের সামনে একটা জানাজা চলে যাচ্ছে তখন তিনি বললেন মিনহ এটা আরবি শব্দ বললেন মুস্তারি হল মিনহ মুস্তারা এটা কি জিনিস এটা তো বুঝতে পারলাম না কি বললেন এটা তখন আল্লাহ রসুল বললেন শুনো আল মুস্তারিহ মানে আরাম গ্রহিতা আল আব্দুস এই মরা লোকটা যদি ভালো হয় তাহলে কবরে চলে গেলেই ও বেঁচে যাবে দুনিয়ার কষ্ট দুনিয়ার ঝামিলে থেকেও বেঁচে যাবে ওকে এরা উপরে রেখেছে কেন ছেলে লন্ডনে আছে আসবে তাই কবর দিচ্ছে না তার মানে ছেলেও শিক্ষিত নয় জাতিও শিক্ষিত নয় ও ছেলে কেন ও থাক মরার সাথে সাথে কবরের ব্যবস্থা করতে হবে এদেশের লোক বুঝে না আরবি লোক এটা বুঝে মারা গেছে কবর দিয়ে দাও বাস ওর সাথে কোনো ঝামেলা নেই বউ ভাত খাবে না তালাক দিয়ে দাও ওর সাথে কোনো জেল জরিমানা কিছু নেই এগুলো আমরা বুঝেই না প্রকৃত শরীয়ত আল্লাহ রসুল বলছেন ও মারা গেছে ওকে তাড়াতাড়ি কবরে রেখে দাও তাহলে ও দুনিয়ার সমস্যা ঝামেলা থেকে বেঁচে যাবে তাহলে আল মুস্তারিহ আরাম পেয়ে যাবে অল মুস্তারাহ আর রাজুলুল ও যদি বদ মানুষ হয় ও যদি বদ মানুষ হয় যদি খারাপ মানুষ হয় তাহলে ওকে তাড়াতাড়ি ঢাকো ওর লাশটা উপরে আছে এজন্য চার শ্রেণীর বস্তু মানুষ বিপদে এক আল এবাদ মানুষ বিপদে ওর লাশ ওপরে আছে এই জন্য দুই অলবেলাদ দেশ বিপদে তিন অসাজার বৃক্ষ আদি বিপদে চার অদ্যাব্য পশু প্রাণী বিপদে এর সার্বর্ব বুঝেন তো দেখি ও লোকটা যদি খারাপ হয় তাহলে ওর একটা খারাপ প্রকৃতি প্রক্রিয়া আছে একটা তার খারাপ একটা প্রভাব আছে যেটা মানুষের উপরে পড়বে যতক্ষণ পর্যন্ত ঢাকেননি ওর গজব জাতির ওপরে পড়বে তখন চাল বিশ টাকা কেজি চল্লিশ টাকা হয়ে যাবে ও লাশ আছে ওপরে এই জন্য ওকে ঢাকছেন না কেন ওর সমস্যা পড়েছে গাছের উপরে সমস্ত গাছগুলি আর ভালোভাবে বড় হচ্ছে না গাছের পাতা মরে যাচ্ছে ওর খারাপের কারণে আল্লাহ রাসুল বলছে গোটা দেশের উপরের খারাপ প্রতিক্রিয়া পড়ছে ওকে তাড়াতাড়ি ঢাকছেন না কেন সারা দেশে যত পশু প্রাণী আছে সবাই বিপদে ওর অন্যায়ের কারণে মরে গেছে তারপরে অন্যায় এভাবে জাতির উপরে ছেয়ে আছে ওকে তাড়াতাড়ি ঢাকো তাহলে জাতি বাঁচুক দেশ বাঁচুক পশু প্রাণী বাঁচুক গাছ বাঁচুক ওর কারণে গাছের পাতা মরে গেল খারাপ মানুষ কত খারাপ বোখারি মুসলিম আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তালানহ বলছেন যে রাসুলের সামনে একটা লাশ যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন যে ফ্যাকুল এনকান আল আব্দুল সলেহ ও যদি ভালো মানুষ হয় তাহলে ও বলতে থাকে কাদ্যে মনি কাদ্যে মনি তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরে এলা রহমতের দিকে তাহলে যে লোকটা মারা গেছে ও ভালো মানুষ এলে বলতেই থাকে কিন্তু এই মানুষ বুঝতে পারছে না ওয়াইন কানা গায়ের সালে আরো যদি খারাপ মানুষ হয় আহালেহা তখন তার ছেলে মেয়েকে বলে গ্রামবাসীকে বলে আইনা তাজহাবুনাবি ও আমার দেশবাসী আত্মীয় স্বজন তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইয়া ওয়াইলাহা ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ রসুল বলছেন যে সারা পৃথিবীর সব কিছু তার চিৎকার শুনতে পায় ইল্লাল ইনসান কিন্তু মানুষ শুনতে পায় না লাউ সামিয়াল ইনসান ওলা যদি ওর চিৎকার মানুষ শুনতে পেত তাহলে লাশকে কাঁধে করে নিয়ে যত দূরের কথা সবাই উল্টে পড়ে যেত বোখারি মুসলিম কি দিয়ে আপনাকে আমি ভালো মন্দ বুঝাই আল্লাহ তোমার দয়া আমরা দাওয়াত দিয়ে হয়তো বা জাতির পরিবর্তন করতে পারবো না তোমার যদি বিশেষ দয়া না থাকে এই মসজিদে যে সব মুসল্লি আসি সবাই আমরা আসলেই একটা পরিষ্কার অন্তর নিয়ে আসি তুমি আমার এই অন্তরের দৃষ্টি আমাদের অন্তরের দৃষ্টির প্রতি লক্ষ্য করে তুমি একটু আমাদের প্রতি বিশেষ দয়া করো তোমার দরবারে বিশেষ দয়ার দাবি রেখে আমরা তোমাকে জানাচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আশাহাদ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল বিশ্বাস কর প্রতিপালক তোমাকে আমরা একজন বলে মানি তোমার কোন শরীর নেই বিশ্বাস করো প্রতিপালক তোমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন নবী এ কথা বলে মানি তোমার নবীর নীতি অনুযায়ী আমরা চলতে চাই অতএব তুমি আমাদের কবুল করো আজকের আলোচনা অনুযায়ী কবুল করার ভিত্তিতে তুমি আমাদেরকে রাত দিন একটা দোয়া বলার তৌফিক দান করো আল্লাহ কামিন আদাবে জাহান্নাম অজুবে কামিন আদাবিল কবর অজুবে কামিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল ওয়াউজুবে কামিন ফিতনাতিল মাসিহুল মামাত আল্লাহ ইন কামিনাল মাসামাল মাগরাম আল্লাহ রসুল সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন আর যখন লাশটাকে সামনে রেখেছেন কবরে নিয়ে যাবেন তার পূর্বে দোয়া পড়ছেন যে তিনি বলছেন ওয়াদ খেল হল জান্না এই লাশটাকে তুমি জান্নাতে দিয়ে দাও ওয়াইজ হমিন আদাবিল কাবর অমিন আজাবিন নার আল্লাহ তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ রসুল বলতেন সালাম ফেরার পূর্বে পরে আল্লাহ অজুবকমিনাল জুবনে অজুবকমিনাল বখলে অজুবকমিন আরজালিল ওমরে অজুবকমিন ফেতনাদি দুনিয়া ও আদাবিল কাবর আল্লাহ তুমি আমাকে এসব জিনিস থেকে বাঁচাও দুনিয়ার ফেতনা থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন তখন কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন তার একটি গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ আউজুবিন আজাবে জাহান্নাম আল্লাহ আউজুবিন আজাবে জাহান্নাম আউজুবিন আদাবিল কাবর অজুবকমিন আরজালিল ওমর অজুবকমিন ফিতনাতি দুনিয়া ও আদাবিল কবর আল্লাহ আতে নফসি তাকুয়া হওয়া অন্তা খায়রমান জাক্কাহা অন্তা ওয়ালিহা মাওলাহা اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تسبع ومن دعوة لا يستجب لها এই দোয়া মুখস্থ করে নেন লাগুক পনেরো দিন বিশ দিন আপনি সালাম ফেরার পূর্বে পরে বলাতে অভ্যাসী হন আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতে পারে তুমি আমাদের মাফ করো তুমি আমাদের কবরের শাস্তি থেকে রক্ষা করো তুমি আমাদের জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো তুমি আমাদেরকে সপরিবারে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুদ্া এখানে শেষ করলাম সাল্লাহ আলহি